সেই মুহূর্তে আল্লাহ সুবাহ তার কোরআনের আয়াত বাস্তবায়ন করেছেন কোরআন বলছে ওমা কারু অল্লাহ খৈরুল ওরা চক্রান্ত করে আর আল্লাহও চক্রান্ত করেন তবে চক্রান্তকারীদের মধ্যে আল্লাহ হচ্ছেন উত্তম চক্রান্তকারী অবশ্যই এগুলো আরবি ভাষা অনুযায়ী এটা এলমুল বাদি অনুযায়ী বলা হয় একটা কথার সাথে মিল রেখে আর একটা কথা বলা নতুবা আল্লাহ কোনো ষড়যন্ত্র করেন না আল্লাহ কোনো চক্রান্ত করেন না বরং আল্লাহ সুবাহান মানুষের চক্রান্তের জবাব দিয়ে দেন যেই মুহূর্তে এই বাংলাদেশের নারী শ্রমিকদেরকে ঐক্যবদ্ধভাবে ইসলামের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চক্রান্ত করা হয়েছিল আল্লাহ সুবহান তখন তার ওয়াদা বাস্তবায়ন করেছেন অবশ্য এর দ্বারা অনেক নিরীহ শ্রমিক জীবন চলে গেছে আমরাও তাদের জন্য দোয়া করি যারা আহত হয়েছে আল্লাহ সুবহানাহু তাদের খুব সহজে এবং দ্রুত সেফা দান করুন যারা নিহত হয়েছে তাদের মধ্যে যারা ইমানদার ছিল আল্লাহ সুবহান তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিল ভাইরা আমার কোন এলাকায় যখন গজব আসে তখন সেখানের দিনদার নেককার আল্লাহওয়ালা পাপি সব লোকদের উপরই আসে অবশ্য হাসরের মাঠে উঠবে তারা নিজের ইমান অনুযায়ী সেই হিসেবে আমার আজকের এই বক্তব্যকে কোন রকম কালারিং না করে সহজভাবে বুঝার জন্য সকলকে অনুরোধ করব বিভিন্ন প্রশাসনের যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব আমার এই বক্তব্যকে যথাযথভাবে আপনারা সর্বস্তরে পৌঁছে দেন কোনো আপত্তি নেই কিন্তু এই বক্তব্যকে যদি কোনো প্রকার বিকৃত করে কোনো কাউকে খুশি করার জন্য এটার দ্বারা যদি চালাকি করা হয় কেয়ামতের মাঠে আল্লাহর কাছে অবশ্যই জবাবদেহি করতে হবে আজকের আলোচ্য বিষয় ফেরাউনদের পরিণতি যুগে যুগে যখনই কোনো মানুষ আল্লাহর বিরুদ্ধে অধ্যত্ব প্রকাশ করেছে আল্লাহর বিরুদ্ধে অহংকার প্রকাশ করেছে এবং ক্ষমতার ভারে যারা আল্লাহ সুবাহ ওয়া চ্যালেঞ্জ করেছে আল্লাহ সুবাহ তাদের মাথাকে ভেঙ্গে চুরে চুরমার করে দিয়েছে এজন্য যখনই কোনো বিপদ আপদ আসে আমাদের মনে রাখতে হবে একের পর এক গার্মেন্টসে কোনোটা আগুন লাগছে কোনটা ধসে পড়ছে কেন এগুলো হচ্ছে কোরআনের সুরায় রুম তিরিশ নম্বর সুরার একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ সুবাহ বলছেন জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস জলে এবং স্থলে যা কিছু ফেতনা ফাসাদ প্রকাশ পায় তা সব কিছুই মানুষের কর্মের ফল নিজের হাতের কামাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন আল্লাহ তাআলা ইচ্ছে করলে সব মানুষকে একবারে ধ্বংস করতে পারতেন কিন্তু তা না করে কিছু অংশের উপরে বিপদ দিয়ে পরীক্ষা করেন লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু তারা যে সকল কাজ করেছে তাদের কাজের কিছু ফল তাদের আস্বাদন করা হয় করানো হয় লাল্লাহুম ইয়ারজিউন যাতে করে বাকিরা ফিরে আসতে পারে সুতরাং মনে রাখতে হবে যারা বিল্ডিং ধসে নিহত হলো এই বিপদ শুধু তাদের জন্য নয় এই বিপদের মাধ্যমে গোটা জাতিকে আল্লাহ সাবধান করেছেন কোরআনের সুরায় সুরা বিয়াল্লিশ নম্বর সুরার তিরিশ এবং একত্রিশ নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন ওয়ামা আসাবাকুম মিম মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়ায়াফু আন কাসীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা আসাবাকুম মিম মুসিবাতিন তোমাদের যত কিছু মুসিবত আসে তোমাদের প্রতি যে মুসিবত আপতিত হয় বিমা তা তোমাদের কৃতকর্মেরই ফল ওয়াফু আন কাসির তবে আল্লাহ সুবহানাহু অনেক কিছুই ক্ষমা করে দেন তোমরা যেরকম অন্যায় করেছো যেই পরিমাণ তোমরা পাপ করেছ আল্লাহ সুবাহ সবটার শাস্তি তোমাদের দেন নাই ওয়াফু আন কাসির অনেকটা তোমাদের ক্ষমাই করে দিয়েছেন সামান্য কিছুর শাস্তি তিনি দিচ্ছেন জেনে রাখো ওয়ামা আংতুম বিমুজিজিনা আরদে তোমরা আল্লাহকে পৃথিবীতে অক্ষম করতে পারবে না ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি ওয়ালা নাসির আর জেনে রাখো আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই তোমাদের কোনো সাহায্যকারীও নেই সুরায় সুরা বেয়াল্লিশ নম্বর সুরার তিরিশ থেকে একত্রিশ নম্বর আয়াত আল্লাহ সুবাহান বলছেন যুগে যুগে আল্লাহর দিনকে ধ্বংস করার জন্য চক্রান্ত করা হয়েছে আল্লাহর বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে নবী রসুলদের বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে কোরআন বলছে ওমাকারু মাকরান কুব্বারা তারা ভয়ানক ষড়যন্ত্র করেছে সুরায় নুহ একাত্তর নাম্বার সুর আর বাইশ নম্বর আয়াত অপার আয়াত আল্লাহ বলছেন অমাকারু অমাকার খাইরুল কিরিন ওরা চক্রান্ত করে আল্লাহ তারাও কৌশল করেন আল্লাহ খায়রুল মাকিন আল্লাহ হচ্ছেন সর্বোত্তম কৌশল অবলম্বনকারী চক্রান্তকারী ওদের চক্রান্তের জবাবদাতা এমনি ভাবে আরাকাত এটা ছিল সুরা আল ইমরানের চৌন্ন নম্বর আয়াত এমনি ভাবে আল্লাহ সুবাহ সুরায় নামল সাতাশ নম্বর সুরার ষাট নম্বর আয়াত আল্লাহ বলছেন অমাকারু মাকরান অমাকার না মাকরান ওরাও চক্রান্ত করেছে ভয়ানক চক্রান্ত আর আমিও গুরুত্বপূর্ণ চক্রান্ত করছি অহুম লাশরুন অথচ তারা টেরও পায় না বুঝতেও পারে না এরপরে আল্লাহ তালা বলছেন সুরা ইব্রাহিম চোদ্দ নম্বর সুরার ছেচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন অকাদ মাকারু মাকরাহুম তারা বড় চক্রান্ত করেছে মাকরুহুম তাদের সকল চক্রান্তের রেকর্ড আল্লাহর কাছে রয়েছে ওয়াইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল তাদের চক্রান্ত যদি এত মারাত্মক হয় এত গুরুত্বপূর্ণ হয় যা দ্বারা পাহাড় চলে যাবে তবু আল্লাহ সুহান তাদের সকল চক্রান্ত কেন সাফ করে দিবেন যেদিন তারা ঘোষণা দিল নারী শ্রমিকদেরকে গার্মেন্টসের নারীদেরকে অসহায় নারীদেরকে জোর করে ইসলামের বিপক্ষে দাঁড় করাবে এটা কোনো হেফাজতের বিষয় ছিল না এ বিষয়ে এটা ছিল ইসলামের পর্দার বিধান হয়তো হেফাজত বলুক বা যে বলুক বিধানটা ছিল আল্লাহর পর্দার বিধান করতে কোনো হেফাজতে বলে নাই পর্দার বিধান করতে আহমদ ছবি বলেন নাই পর্দার বিধান করতে কোনো ব্যক্তি বলে নাই পর্দার বিধান দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহান আল্লাহ তারা বলছেন অকার নাফি বুয়ুতি কুন্না ওলা তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা মেয়ে লোকরা তোমরা ঘরে অবস্থান করবে খবরদার তোমরা প্রাক প্রাক ইসলামী যুগের জাহিলি যুগের নারীদের মতো তোমরা বেপর্দা হবে না হুকুমটা কার এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে আপনার মেয়েদেরকে এবং সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যেন তারা নিজের উপরে জিলবাব ঝুলিয়ে দেয় পর্দা ঝুলিয়ে দেয় চাদর ঝুলিয়ে দেয় দালিকা আদনা ইউরাফনা ফালা ইউজাইনা তাহলে তাদেরকে চেনা যাবে তারা সম্ভ্রান্ত নারী তারা বাজে নারী না কৃতদাস না এরকম যদি পর্দা করা সম্ভ্রান্ত নারী পরিচয় আল্লাহ বলছেন ফালাইউজাইনা এই পর্দা যদি করা হয় তাহলে তাদের কেউ কষ্ট দিবে না উত্তপ্ত করবে না তাদেরকে জ্বালাতন করবে না এসিড মারবে না তাদেরকে কেউ শীষ দিবে না আচল ধরে টান দিবে না আল্লাহ সুবহানাহু পরিষ্কার করে দিয়েছেন যারা পর্দার বিধান বিধানকে যারা মধ্যযুগীয় কথা বলে পর্দার বিধানকে যারা বলে নারীদেরকে চার দল আবদ্ধ করা পর্দার বিধানকে চ্যালেঞ্জ করে যারা নারীদের সমাবেশ ঘটাতে চেয়েছিল আল্লাহ সুবাহ তাদের চক্রান্তকে মাকড়সার চারের মতো ছিন্ন করে দিয়েছে এখনো শিক্ষা গ্রহণ করার সময় আছে আল্লাহ তালা বলে দিয়েছেন ওয়াইন কান আমাক্রুহুম লেতাজুল আমিনহু জিভাল যদিও তাদের চক্রান্ত তাদের ষড়যন্ত্র পাহাড় টলে যাওয়ার মতো হয় আল্লাহ সুবাহ তাদের সেই কঠিন চক্রান্তকে মাকড়সার জালের মতো ছিন্ন করে দিতে পারেন কোরআন বলছে মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون سورة عنكبوت উনচল্লিশ নম্বর সুরার একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন মাসালুল্লাদিন আত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া যারা আল্লাহকে বাদ দিয়ে কোন নেতা নেত্রী কোন শাসক আর কোন মানুষকে অভিভাবক বানায় আল্লাহ তালা বলছেন কামা সালিল আনকাবুত তাদের দৃষ্টান্ত মাকড়সার মতো ওরা মাকড়সার মতো ইত্তাখাজাত বাইতান যে মাকড়সা তার পুঁজিপাট্টা তার সব মেহনত ব্যয় করে একটা জ্বালা তৈরি করেছে বাসা তৈরি করেছে ঘর তৈরি করেছে আল্লাহ তারা বলছেন ওয়াইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত জেনে রাখো পৃথিবীর যত প্রাণী ঘর নির্মাণ করে তার মধ্যে সবচেয়ে দুর্বলতম ঘর হচ্ছে মাকড়সার ঘর লাউকানু যদি তারা বুঝতো জানতো কি বলছেন আল্লাহ সুবাহ আল্লাহ তালা পরিষ্কার জানিয়ে দিলেন তোমরা যত চক্রান্ত করো যা কিছু নির্মাণ করো এগুলো মাকড়সার জালের মতো আল্লাহ তারা মুহূর্তে ছিন্ন করে দিতে পারেন আল্লাহ তারা তার নজির পেশ করেছেন ইসলামের শুরু থেকে এমনটা হয়েছিল আমাদের নবীকে হত্যা করার জন্য চক্রান্ত হচ্ছে কোরআন বলছে যখন কাফেররা চক্রান্তে লিপ্ত ছিল লিউসবি তৌকা আপনাকে বন্দি করার জন্য আউ ইয়াক্তু অথবা হত্যা করার জন্য আউ ইয়ুকা অথবা আপনাকে বহিষ্কার করার জন্য চক্রান্ত করছিল ওয়াম করুন ওয়াম কুরুল্লাহ একদিকে তারা চক্রান্তে লিপ্ত ছিল আর একদিকে আল্লাহ তারাও চক্রান্ত করছিলেন আল্লাহর চক্রান্তই উত্তম চক্রান্ত আল্লাহর নবী সাল আলহি ওসাল্লাম মাত্র এক মুঠ ধুলা মেরে ওদের সকল অস্ত্রকে বেকার করে দিয়ে মাঝখান থেকে বের হয়ে চলে গেলেন আল্লাহ তালা আয়াত দিয়ে বুঝাচ্ছেন মমিনদেরকেও সাবধান করছেন খবরদার কুফফারদের শক্তি দেখে কুফফারদের অস্ত্র দেখে ওদের দল বল দেখে তোমাদের ভয় পেলে চলবে না আল্লাহর নবী যেভাবে এক মুষ্টি ধুলা মেরে ওদের অস্ত্রকে বেকার করে দিয়েছেন মমিনরা যদি আজকেও এক মুঠ বালু আর পাথর নিয়ে ময়দানে নামে ইনশাল্লাহ নাস্তিক মোর্তা দেওয়া আবু জাহালের মতো ধ্বংস হয়ে যাবে ভাইয়েরা আমার আল্লাহ সুবহান যুগে যুগে তাই করেছেন কোরআন থেকে আমাদেরকে আল্লাহ নসিহাত দিচ্ছেন সোরা আল ফজর উনা উনানব্বই নাম্বার সুরা এর ছয় থেকে চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ তালা যুগে যুগে বড় বড় কাফেরদের একটা তালিকা পেশ করেছেন আলাম তারা কাইফা ফাআলা কাবি বিআদ তুমি কি দেখো নাই আল্লাহ তালা কিরূপ আচরণ করেছেন আদ জাতির সাথে আদ একদল বড় শক্তিশালী জাতির ছিল এরামা যাদের পরিচয় ছিল এরাম দাতিল এমাদ যারা ছিল সুউচ্চ স্তম্ভের অধিকারী টাওয়ার নির্মাণ করত বড় বড় বিল্ডিং নির্মাণ করত দাতিল ইমাদ আল্লাতি আল্লাহ বলছেন যার সমতুল্য কোন দেশে সৃষ্টি করা হয়নি এত বড় বড় অট্টালিকা নির্মাণ করত টাওয়ার নির্মাণ করত আল্লাহ তারা তাদের কি করেছেন তা কি তুমি দেখো নাই আর সামুদ সম্প্রদায় যারা পাহাড়ের উপত্যকায় পাহাড় কেটে বাড়িঘর নির্মাণ করত অফেরাউনাজিল আউতাব আর ওই ফেরাউনকে দেখো নাই যে ফেরাউনের সেনা ছাউনি ছিল বিশাল সৈন্যবহর ছিল আল্লাদিনা তহফিল বিলাপ যারা শহরে শহরে সন্ত্রাস করেছে আল্লাহর বিরুদ্ধে সীমা লঙ্ঘন করেছে এবং গোটা পৃথিবীতে ফেতনা ফাসাদ এবং সন্ত্রাসের রাজ্য কায়েম করেছিল আল্লাহ সুবাহ তাদের উপরে আজাবের কষাঘাত মারলেন কোড়া মারলেন ডান্ডা মারলেন আল্লাহ তালা বলছেন ইন্না রব্বাকালাবিল মিরসাদ জেনে রাখো সে আল্লাহ বুড়ো হন নাই সে আল্লাহ দুর্বল হন নাই সে আল্লাহ ঘুমিয়ে পড়েন নাই সে আল্লাহ সুবাহ এখন ওত পেতে বসে আছেন লাবিল মেরসাদ ঘাঁটিতে ওত পেতে বসে আছেন যখনই কোনো ব্যক্তি আবারও ফেরাও নম্র আব কম সামুদের চক্রান্ত করবে তাদের চেহারা আবির্ভূত হবে আল্লাহ সুবাহ তাদেরকেও সেভাবেই ধ্বংস করে দিবেন ফেরাউন কি করেছিল ফেরাউন সুরায় ফেরাউন আঠাশ নাম্বার সুরার চার নাম্বার আয়াত আল্লাহ বলছেন ইন্না ফেরাউন আলাফিল আরব ফেরাউন পৃথিবীতে ক্ষমতাশালী সার্বভৌমত্বের অধিকার দাবি করেছিল আলা সে উদ্ধত্ত প্রমাণ করেছিল উদ্ধত্ত দেখিয়েছিল শিয়ান এবং মানুষদেরকে বিভিন্ন দলে দলে ভাগ করেছে এখনো ভাগ করছে না যখনই একদল মানুষ ইসলামের পক্ষে দাঁড়ালো আমি হেফাজতে ইসলাম যে দল হয়েছে তার কেউ না একজন সমর্থক যেহেতু তারা ইসলামের পক্ষে ময়দানে নেমেছে কোন দলের লেজুর বৃত্তি করছে না যতক্ষণ পর্যন্ত তারা ইসলামের হেফাজতের জন্য কথা বলবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর তরিকায় আন্দোলন চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত কোন নেতা নেত্রী বা গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র ইত্যাদির খপ্পরে না পারবে ততক্ষণ পর্যন্ত আমরা তাদের সঙ্গে আছি এবং থাকব ভাইয়েরা আমার দল তৈরি করা হচ্ছে একদিকে যখন হেফাজ ইসলাম দাঁড়িয়ে গেল আর একদিকে একদল সরকারের পা চাটাক গোলাম নাস্তিক মোরতাব আর ওলামায় সুদের দ্বারা একদল আলেমদের তৈরি করা হয়েছে কেউ দাবি করছে সুন্নি কেউ আশেকে রাসুল কেউ পীর দেওয়ানবাগি চন্দ্রপুরী রাজারবাগি আটরসি চর্মনাই যত ভণ্ড আছে সব একসাথে মাঠে নেমেছে হেফাজ ইসলামকে বিরোধিতা করার জন্য কোরবান হয়ে গেছে চরমনাই পীর যত হকের দাবি করুক এই পীর দেওয়ানবাগি রাজারবাগি মাঝভান্ডারি আটটসি কবর পূজারীদের সঙ্গে একত্রে হেফাজতের বিরুদ্ধে নেমেছে এই পীরের মধ্যে আর আটটসি মাইজভান্ডারির মধ্যে কোনো পার্থক্য নেই যখন দেশের হক ওলামায় কেরাম নিজেদের মধ্যে সমস্ত ভেদাভেদ সমস্ত ইখতলাফ সমস্ত মতবিরোধ ভুলে গিয়ে আহমদ শফি দামাত বরকা তুহমের নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়েছে সেই মুহূর্তে যখন মাছ ভান্ডারী কবর পূজারি মাজার পূজারি পীর পূজারি ঐক্যবদ্ধ হয়েছে চরমনাই পীর তাদের সঙ্গে কর্মসূচিতে ঐক্যবদ্ধ হয়ে গেছে যদিও সমাবেশ একসাথে করেন আলাদা করে কিন্তু উদ্দেশ্য একই যে উদ্দেশ্যে মাছ ভান্ডারী কবর পূজারি মাজার পূজারি পীর পূজারি মাঠে নেমেছে হেফাজতকে প্রতিহত করার জন্য একই মিশন নিয়ে কাজ করছেন হকানি পীর নামদারি চর্মনায় পীর ভাইয়েরা আমার ফেরাউনের এই কাজটা ছিল কোরআন বলছে আহলাহা শিয়ান ফেরাউন মিশরের অধিবাসীদেরকে বিভিন্ন দলে দলে ভাগ করে ফেলেছিল নিজেদের স্বার্থের জন্য মানুষের মধ্যে বিভক্তির সৃষ্টি করেছিল তাদের মধ্যে একদল মানুষকে সে দুর্বল করে রেখেছিল আহম তাদের পুত্র সন্তানদেরকে সে জবাই করে ফেলত আহম আর তাদের কন্যা সন্তানদেরকে বাঁচিয়ে রাখত ভোগ বিলাসিতার জন্য আল্লাহ তারা বলছেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন এই ফেরাউন ছিল একটা সন্ত্রাসী এবং ফেতনা ফাতার সৃষ্টিকারী সুরা ফেরাউন আঠাশ নম্বর সুর আর চার নম্বর আয়াত আল্লাহ সুবহান বলছেন এই ফেরাউনের সঙ্গে আরো যারা ছিল ওয়াকারুন অফেরাউন ওয়াহামান ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বায়্যিনাত এই কারুনের কাছে ফেরাউনের কাছে হামানের কাছে আল্লাহ সুবাহার পক্ষ থেকে মুসা আলাইহি সালাম সুস্পষ্ট বিধান নিয়ে সুস্পষ্ট দলিল নিয়ে আগমন করেছিলেন কিন্তু বারুফিল আরদে তারা জমিনে ফেতনা ফাসাদ করেছে কানু এরাই যে প্রথম তা না এদের আগে আরো এরকম লোক ছিল তাদের অনুসরণ করেছে আল্লাহ সুবাহ বলছেন আমি কাউকে ছাড়ি নাই যতগুলো আল্লাহ দহি হয়েছে যারা জমিনে উদ্যত্ত প্রকাশ করেছে নিজেদেরকে অহংকারী বলে প্রমাণ করেছে আল্লাহ বলছেন ফাকুল্লান আখাজ না বেদম্বিহি আমি তাদের প্রত্যেকটাকে তাদের অন্যায়ের কারণে পাপের কারণে পাকড়াও করেছি ফামিন হুম্মান আরসাল্লা আলাইহি হাসিবান কাউকে আমি প্রচন্ড পাথর কুচি দিয়ে পাথর কুচির ঝড় দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছি অমিন হুম্মানা খাজাত হুসাই হাতু আর কাউকে পাকড়াও করেছে প্রচন্ড বিকট আওয়াজ অমিন হুম্মান খসাফনা বিহিল আরদা আর কাউকে জমিনে ধসিয়ে দিয়েছি অমিন হুম্মান আগরাকনা আর কাউকে আমি চুবিয়ে মেরেছি আল্লাহ তালা বলছেন অমাকান আল্লাহ আল্লাহ তালা এদের প্রতি জুলুমকারী নন ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন তারাই বরং জুলুম করেছে অত্যাচার করেছে নিজের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাদের পাওনা চুকিয়ে দিয়েছেন এই আয়াতে পরিষ্কার করে দিয়েছেন কাউকে শাস্তি দিয়েছে পাথরের ঝড় বৃষ্টি দিয়ে কাউকে শাস্তি দিয়েছে বিকট আওয়াজ দিয়ে কাউকে শাস্তি দিয়েছে জমিনে ধসিয়ে দিয়ে কাউকে শাস্তি দিয়েছে পানিতে চুবিয়ে মেরে বোঝা গেল আজকেও যেটা হচ্ছে এটার স্পষ্ট আছে আমি সামনে আলোচনা করছি ইনশাআল্লাহ বিল্ডিং ধসের কথা কোরআনে আছে একটু অপেক্ষা করুন আসবে সামনে আল্লাহ তালা ইফরাহনদেরকে কেমনে মারলেন আল্লাহ রব্বুল আলমিন মুসার মুসা আল্লাহ সালামকে পাঠালেন অকাল মুসা রব্বানা মুসার দাওয়াতে যখন কোনো কাজ হলো না মুসা আলাইহ ইসলাম আল্লাহর কাছে প্রার্থনা করছেন ইন্নাকা আতাইতা ফিরাউনা ওয়া মালাহু ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া হে রব্বুল আলামিন আপনি ফেরাউনকে এবং তার মন্ত্রীবর্গ এবং সভাসদদেরকে দুনিয়ার প্রাচুর্যতা দান করেছেন ওয়ামওয়ালান সম্পত্তি দান করেছেন ফিলহায়াত দুনিয়া দুনিয়ার জীবনে সৌন্দর্য দান করেছেন ধনসম্পদ দান করেছেন রব্বান লিউদিল্লু আং হে আমাদের রব তারা এর মাধ্যমে আপনার বান্দাদেরকে আল্লাহর পথ থেকে গুমরা করছে রব্বানা তুমি আলা আমওয়ালিহিম ওয়াসদুদ আলা কুলুবিহিম এরপরে মুসা আলাইহিস সালাম বলছেন হ্যাঁ আমাদের রব তুমি তাদের ধন সম্পদকে নিশ্চিহ্ন করে দাও এবং তাদের অন্তর সমূহকে কঠোর করে দাও যাতে করে তারা আর ইমান আনতে না পারে ফালায়ু মিনু হাত্তা ইয়ারাউল আদাব আল আলিম যাতে তারা আর ইমান আনতে না পারে যতক্ষণ পর্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি না দেখে আল্লাহ তারা বলছেন ফাস্তাকিমা আল্লাহ তারা বলছেন হে মূসা তুমি এবং তোমার ভাই যে দোয়া করেছ উজিবাদ তোমাদের দাওয়াত তোমাদের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন কবুল করা হয়েছে ফাস্তাকিমা খবরদার তোমরা অটল থাকবে একবার এক নেত্রী আর একবার আর এক নেত্রী অথবা তন্ত্র মন্ত্র রাসুল আদর্শ বাদ দিয়ে আল্লাহর নির্দেশ বাদ দিয়ে অন্য কোন তন্ত্র মন্ত্র দিকে যেন না যাও ফাস্তাকিমা অটল থাকো ওলা তাত্তাবি আন্নে সাবিল আল্লাযীনা লা ইয়ালামুন যারা অজ্ঞ যারা আল্লাহর বিধানকে জানে না তাদের পথ অনুসরণ করো না অটল থাকো এরপরে আল্লাহ তারা বলছেন আমি বানি ইসরাইলদেরকে সমুদ্র পার করে দেওয়া দিলাম এবং ফেরাউন আর তার সৈন্যবাহিনী তার সাথে এবং সেই সীমা লঙ্ঘন করার সাথে তারা পার হওয়ার চেষ্টা করল হাত্তা আদ্রাকাহুল গরাক এরপরে যখন পানি তাদেরকে ডুবিয়ে মারতে শুরু করলো قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين তখন ফেরাউন বলল আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লা আল্লাযী আমানাত বিবনু ইসরাইল আমি ওই আল্লাহর উপর ঈমান আনলাম যে আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই যার উপরে বনি ইসরাইল যে ঈমান এনেছে কি ব্যাখ্যা সহ ঈমান খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই বরং বলছে আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যে আল্লাহ ছাড়া কোনো আরিলাহ নেই যার উপরে বনে ইসরাইলরা ইমান এনেছে এটা এই জন্য ব্যাখ্যা দিল তার ধারণা আল্লাহ আবার এখানে তার ইমান বুঝতে পারলেন কিনা কারণ সে নিজেও তো আল্লাহ দাবি করেছে আল্লাহকে ব্যাখ্যা সহ বুঝিয়ে দিচ্ছে আল্লাহ এখন যে তোমার উপর ইমান আল্লাহ এই আল্লাহ আমি না অন্য কেউ না ওই বনি ইসরাইলরা যে আল্লাহর কথা বলে সেই আল্লাহর উপর ইমান আনলাম এত ব্যাখ্যা দিয়ে ইমান আনলো আল্লাহ তালা বলছেন আল আন এখন অকাদা আসই তা কবলু এক মুহূর্ত আগেও তুমি অবাধ্য ছিলে এক মুহূর্ত পূর্বেও তুমি আল্লাহর নাফারমানি করছিলে অকুন্তা মিনাল মুফিদিন এবং তুমি সন্ত্রাসী ছিলে ফেতনা ফাসাদ সৃষ্টিকারী ছিলে এখন তুমি মান এনেছো বাদানিকা আজকে আমি তোমার দেহকে রক্ষা করছি লেতাকুনা লেমান খালফাকা আয়া যাতে করে তোমার পরবর্তী যারা আসবে যারা অধ্যত্ত প্রকাশ করবে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিবে তারা যেন তোমাকে দিয়ে শিক্ষা গ্রহণ করে যে ফেরাউনকে যেভাবে ধ্বংস করা হয়েছে যুগে যুগে যারা আল্লাহ দ্রোহী হবে আল্লাহর বিধানের বিরুদ্ধে অবস্থান নেবে আল্লাহর বিধানের বিরুদ্ধে কোন শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করবে জনগণকে লেলিয়ে দেবে আল্লাহ সুহান তাদেরকে ফেরাউনের মতো দল বল সহ চুবিয়ে পারবেন দলের বড়াই যারা করবে ক্ষমতার বড়াই যারা করবে আল্লাহ তালা তাদের শিক্ষা দেওয়ার জন্য ফেরাউনকে সুটকি বানিয়ে তারপরে পিরামিডে রেখে দিয়েছেন এটা কোরআনে স্পষ্ট আছে ফেরাউনকে যে সুটকি হয়ে পিরামিডে রাখা হবে তা কোরআনে উল্লেখ করা আছে আজকে শুনে নেন ভালো করে কোরআনে স্পষ্ট আছে ফালিয়াও মানুনাজি কবে বাদানিকা আজ আমি তোমার বদন তোমার প্রাণবিহীন দেহকে আমি মুক্ত রাখবো আয়া যাতে করে তোমার পরবর্তী ফ্রাউনদের জন্য নিদর্শন হতে পারো অথচ আল্লাহ বলছেন অথচ অধিকাংশ মানুষ আমার নিদর্শন থেকে গাফেল হয়ে আছে সুরা ইউনুস দশ নম্বর সুরার অষ্টআশি নম্বর আয়াত থেকে বিরানব্বই নম্বর আয়াত পর্যন্ত কোন সুরা সুরা ইউনুস দশ নম্বর সুরার অষ্টআশি নম্বর থেকে বিরানব্বই নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তালা জানিয়ে দিলেন ফেরাউন তুই যখন ইমান আনলি তোর দেহকে রক্ষা পাবো কিন্তু এর দ্বারা পরকালে সে মুক্তি পাবে না কারণ কি কারণ স্পষ্ট আল্লাহ মানুষকে ততক্ষণ পর্যন্ত তবা করার দরজা খোলা রেখে দেন যতক্ষণ পর্যন্ত মৃত্যুর পূর্ণ গড়গড়া শুরু না হয়ে যায় মৃত্যু যখন নিশ্চিত হয়ে যায় তখন যদি কেউ তবা করে তাহলে সেই তবা গ্রহণযোগ্য এটাই আয়াত থেকে স্পষ্ট তাফসিরে মজাদার কাহিনী আছে ফেরাউন যখন এই কথা বলতে লাগলো জিব্রাইল এসে তাড়াতাড়ি তাকে চেপে ধরলো যাতে করে যাতে করে তার মুখে লাইলাহা ইল্লাল্লাহ বের না হয় আসতে ইবনে কাছে তাফসিরে পরিষ্কার বলা আছে লা আল্লাহর আজাব যখন প্রত্যক্ষ করবে তখন আর তবা গ্রহণযোগ্য হবে না জন্য হাদিসে বলা আছে মানুষের তবার দরজা ততক্ষণ পর্যন্ত খোলা থাকবে যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য উদয় না হবে আর পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া মানেই হচ্ছে কেয়ামতের সর্বশেষ আলামত শুরু হয়ে যাওয়া এরপরে আর কারো তবা গ্রহণযোগ্য হবে না ফেরাউন যখন তবা করেছিল তখন আর তার তবা করার সুযোগ ছিল না যেহেতু আল্লাহর আজাব তাকে স্পর্শ করে ফেলেছে তাই এরা আমার আল্লাহ তালা এখানে একটা পরিষ্কার করে দিয়েছেন যারা আল্লাহকে সচ্ছল অবস্থায় সুখের মুহূর্তে আল্লাহকে স্মরণ করবে বিপদের সময় আল্লাহ তার ডাক শুনবেন আর যারা সুখের মুহূর্তে আল্লাহকে স্মরণ করবে না বিপদের মুহূর্তে আল্লাহ তারা তার ডাক শুনবেন না দলিল কোরআনে সুরাই আল্লাহ সুবাহ ইউনুস আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন যার নাম কোরআনে বলা হয়েছে জান্নুন এই জুন্নুন ইউনুস আলাইহ ইসলাম সম্পর্কে বলছেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন যদি সেই মাছের পেটে বসে জান্নুন যদি আল্লাহর তাসবি না করত লাবিসাফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাআসুন তাহলে কেমন পর্যন্ত সে মাছের পেটেই পড়ে থাকত কিন্তু যেহেতু সে তাসবি করেছে আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়েছেন কেন সাড়া দিলেন যেহেতু সুখের মুহূর্তে তিনি আল্লাহকে ডাকতেন বিপদের মুহূর্তে আল্লাহ তারা তার ডাকে সাড়া দিয়েছেন পক্ষান্তরে ফেরাউন সুখের মুহূর্তে অধ্যত্ব প্রকাশ করেছে সুখের মুহূর্তে আল্লাহর বিরুদ্ধে বগাওয়াত করেছে বিদ্রোহ করেছে এজন্য বিপদের মুহূর্তে যখন সে ব্যাখ্যা সহ আল্লাহকে ডাকতে শুরু করলো নিজেকে মুসলিম দাবি করলো আল্লাহ সুবাহ তার ডাকে সাড়া না দিয়ে আল্লাহ পরিষ্কার করে দিলেন ফেরাউনদের জন্য আর বিপদের মুহূর্তে কোনো সাহায্য আল্লাহ করবেন না এখনো সময় আছে যারা ফেরাউনের চরিত্র নিয়ে ময়দানে অবতীর্ণ হয়েছ নিজের দলের ক্ষমতা ক্যাডারের ক্ষমতা অস্ত্রের ক্ষমতা যারা জনবল দিয়ে অর্থবল দিয়ে অস্ত্রবল দিয়ে আল্লাহওয়ালাদের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করে যাচ্ছ আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছ জেনে রাখো আল্লাহ সুবাহ যেরকম ভাবে ফেরাউনের বিপদের মুহূর্তের ডাক শুনে নাই ঠিক তেমনি ভাবে তোমরাও যখন বিপদগ্রস্ত হবে তখন তোমাদেরকেও সাহায্য করে থাকবে না তোমাদের ভারত তোমাদের আমেরিকা দুনিয়ার কোন শক্তি আল্লাহর গদক থেকে বাঁচাতে পারবে না ভাইয়েরা আমার এমনি ভাবে লুট আলাই সালামের জাতি এ জাতীয় আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এই জাতির বড় অপরাধ ছিল সমকামিতা কোন জমিনে যদি সমকামিতা প্রকাশ পায় আল্লাহর নিয়ম হচ্ছে সেই জমিনকে উল্টে দেওয়া কারণ তারা উল্টা কাজ করেছে আল্লাহ মেয়েদেরকে সৃষ্টি করেছেন পুরুষের ব্যবহার করার জন্য আর তারা যখন সেটা বাদ দিয়ে অন্যায় কাজ করে উল্টা কাজ করে আল্লাহর নিয়ম হচ্ছে তাদেরকে উল্টিয়ে দেওয়া লুত আলাই ইসলামের জাতি এ কাজটাই করেছে লুত ইসলাম তার জাতিকে বলেছিলেন আতাতুনাল তোমরা কি অন্যায় কাজ করছো অশ্লীল কাজ করছো অথচ তোমরা ভালোভাবেই দেখতে পাচ্ছ প্রত্যক্ষ করছো তোমরা নারীদের বাদ দিয়ে পুরুষদের উপরে কাম তৃপ্তির উপভোগ করছো বাল আংতুম কমন তাজাহালুন বরং তোমরা এক জাহেল মূর্খ কম এরপরে সেই জাতি কি করল হজরতে লুত ইসলাম যখন এই সুন্দর দাওয়াত দিলেন ফামা কানা কৌমিহি ইল্লা আন কলু তার জাতি আর কোনো কিছু বলার ছিল না শুধু একটা কথাই বলল আন আখরিজু আলা লুতিম মিন করিয়াতুকুম এই জনপদ থেকে লুটকে এবং তার জাতিকে বের করে দাও লুত এবং লুতের অনুসারী ভালো মানুষগুলো বের করে দাও ওরা বড় ভালো মানুষ উপহাস শুরু করে দিল ওরা এমন কিছু মানুষ যারা পবিত্র থাকতে চায় কাজে আমাদের এলাকায় থাকা দরকার না ওদেরকে বের করে দাও এরকম মজা করতে শুরু করলো আল্লাহ আরো বলছেন ওই জাতি কি করলো قالوا لئن لم تنتهي يا لوط লুত আলাইসালামকে তার জাতি বলল হে লুত তুমি যদি তোমার এই সমস্ত সুন্দর সুন্দর কথা নীতিবাক্য ভালো কথা বলা থেকে বিরত না থাকো লাতাকুন আন্না মিনাল মুখরিজ মুখরাজিন তাহলে আমরা তোমাকে বের করে দেব এখান থেকে লুত আলাইহিস সালাম দোয়া করলেন রব্বি নাজ্জিনি হে আমার রব তুমি আমাকে এবং আমার পরিবারকে ওদের এই কাজ থেকে মুক্তি দাও আল্লাহ সুবহানাহু মুক্তির ব্যবস্থা করলেন কোরআন বলছে ওয়ালাম্মা কাছে একদল ফেরেস্তা আসলো ওরা যেটা পছন্দ করে সুন্দর যুবক বালকদের সুরত ধরে দাড়িবিহীন সুন্দর সুন্দর বালকদের সুরত ধরে লুত আলাইহিসালামের কাছে যখন একদল ফেরেস্তা আসলো লুত আলাইহিসালাম অস্বস্তি বোধ করলেন তিনি তো আর বুঝতে পারেন না এরা কারা এবং তার মন সংকুচিত হল এবং বললেন ওয়াহাদ অকাল আহাদ আসিফ এ তো একটা কঠিন দিন আমার জন্য লুত আলাইহিসালাম চিন্তায় পড়ে গেলেন وجاءه قومه يهرعون إليه وجاءه قومه يهرعون إليه আর তার কমের লোকেরা দৌড়ে দৌড়ে ছুটে আসতে লাগলো তারা ইতিপূর্বে এত সুন্দর বালকার কখনো দেখে নাই ইলাইহি আমিন কাবলু কানু ইয়ামালুনা সাইয়্যাত এরা আগের থেকে এই অপকর্ম করত কালা ইয়া কওমি হাউলায়ে বানাতি লূত আলাইহিস সালাম যখন দেখলেন তার এই সম্মানিত মেহমানদেরকে অপমান করার জন্য তার জাতি ছুটি আসতে লাগলো লুত আলাইহিসালাম বলেন ও আমার জাতি এ আমার মেয়েরা আছে হন্না আতহারু লাকুম তারা তোমাদের জন্য পবিত্র আমি তোমাদের কাছে বিয়ে দিব কিন্তু খবরদার আমার মেহমানদের অপমান করবে না ফত্তাকুল্লাহ ওয়ালা তুখজুনি ফি দাইফি তোমরা আল্লাহকে ভয় করো আমার মেহমানদের ব্যাপারে তোমরা আমাকে অপমান করো না আলাইসা মিনকুম রজনুন রশিদ তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নেই কোনো ভদ্র মানুষ নেই কালু লাকাদ আলিম মা লানা ফি বানাতিকা মিন হাক্কিন লোকেরা উত্তর দিল লুত তুমি তো জানো তোমার মেয়েদের কিনে আমাদের কোনো কাজ নেই ওয়াইন্নাকা লাতা'লামু মা নুরিদ তুমি তো জানো আমরা কি চাচ্ছি লুত আলাইহিস সালাম অসহায় হয়ে পড়লেন তিনি বললেন কাল লাউ আন্না লিবিকুম কুওয়াতান আও হাবি ইলা রুকতিন শাদীদ আজকে আমার যদি শক্তি থাকত সৈন্য সামন্ত থাকত অথবা আমার কোনো কম গোত্র থাকত তাহলে আমি আমার মেহমানদেরকে সর্বাত্মকভাবে সাহায্য করতাম মেহমানরা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন এবারে মেহমানরা মুখ খুললেন কালু ইয়া লুতু ইন্না রুসুল রব্বিকা হে লুত তোমার ভয়ের কোনো কারণ নেই আমরা তোমার রবের পক্ষ থেকে এসেছি আমরা তোমার রবের প্রতিনিধি আমরা মালায়কা ফেরেস্তা লাইয়া সিলু ইলাইকা তারা আমাদের কাছে ভিড়তে পারবে না রাতের কোন এক অংশে তোমরা এখান থেকে কেটে পড়ো তোমার পরিবার সহ মিনকুম আহাদুন খবরদার তোমরা যাওয়ার সময় যেন তোমাদের কেউ পিছন দিকে ফিরে না তাকায় ইল্লা তবে তোমার স্ত্রী তাকে তুমি সাথে নিবে না কারণ কি ইন্নাহু কারণ তাদের উপরে যেই বিপদ আসবে তোমার স্ত্রীর উপরে সেই বিপদটাই আসবে এতে বোঝা যায় লুত ইসলামের মতো একজন নবীর স্ত্রী হয়েও অপকর্মকারী এবং শয়তানদের পক্ষে ছিল বোঝা গেল দুনিয়াতে এমনটা হতে পারে আমাদেরকে সাবধান থাকতে হবে আমার ভাইয়েরা এরপরে বললেন ইন্না মাউদা হুমুসুবহ এদের সময় হচ্ছে নির্ধারিত সময় হচ্ছে সকালবেলা আলাইসা সুবহ বে কারিব সকাল কি খুব কাছে নয় ফালাম্মা জামরুনা এরপর আল্লাহ তালা বলছেন লুত আলাইহিস সালাম তার পরিবারের লোকদের নিয়ে চলে গেলেন তবে তার স্ত্রীকে রেখে গেলেন লুত আলাইহিসসালাম তার মমিন সাথীদেরকে নিয়ে চলে গেলেন আল্লাহ তারা বলছেন ফলাম্বা জামরুনা এরপরে যখন আমার হুকুম চলে আসলো জাহালনা আলিহা সাফিলাহা আমি জমিনটাকে উপরটাকে নিচে করে ফেললাম ওয়াম তারনা আলাইহা মিন মানদুদ আমি তাদের উপরে লাগাতার পাথর বর্ষণ করতে লাগলাম মুসাব্বামাতান ইন্দা রব্বিকা তোমার রবের পক্ষ থেকে যাতে চিহ্নিত ছিল নামকরণ করা ছিল নাম অঙ্কিত ছিল কোন পাথর কার মাথায় পড়বে সম্পূর্ণভাবে নির্ধারণ করা ছিল আল্লাহ তালা বলছেন এই জনপদগুলো জালিমদের থেকে দূরে নয় এখনো গিয়ে দেখতে পারো আল্লাহ সুবাহ এখানে পরিষ্কার করে দিলেন না আলিয়াহা আমি উপরকে নিচ করে দিলাম তাফসির কাসিরের চার নম্বর খণ্ডের তিনশো একচল্লিশ নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে অকাল সুদ্দি লম্মা আসবাহা কৌম যখন সকালবেলা লুতের কম সকালবেলা উঠল নাজালা জিব্রাইল জিব্রাইল আগমন করলেন আরদামিন আরদিন সাত জমিন তিনি একেবারে উপড়ে ফেললেন হাত্তা বালাগাবে হাস্তামা এটাকে তুলে আসমান পর্যন্ত উঠে ফেললেন হাত্তা সামিয়া আহলুসামায় আদুনিয়া দুনিয়া নবাহা কেলাবিহীন এমনকি প্রথম আসমানের ফেরেস্তারা ওদের কুকুরের ঘেউ ঘেউ পর্যন্ত শুনতে পেয়েছে ওয়াস কিহিম ওদের মোরগের আওয়াজ শুনতে পেয়েছে এত উপরে তুলে ফেললেন সোম্মা কাল্লাবাহা এরপরে পলট দিয়ে উল্টে দিলেন ফাকাতালাহুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে লুতের জাতিকে দুনিয়ার থেকে চিরতরে বিদায় করে দিয়েছেন ভাইরা আমার এখানে পরিষ্কার হয়ে গেল আল্লাহ তালা বলছেন আমি লুতকে এবং তার পরিবারকে আমি মুক্ত করে দিয়েছি ইল্লা আজুজান ফিল গাবিরিন তবে তার এক বুড়ি স্ত্রীকে আমি রক্ষা করি নাই সুম্মা দাম্মার নাল আখারিন আল্লাহ তারা বলছেন এরপরে আমি আরো অনেক জনপদ ধ্বংস করে দিয়েছি আলাইহিম আমি তাদের উপরে বৃষ্টি বর্ষণ করে দিয়েছি একদিকে উপর থেকে পাথর আর একদিকে নিচে থেকে পানি দিয়ে ফাসা মাতারুল মুংজারিন যাদেরকে সাবধান করা হয়েছিল তাদের সেই বৃষ্টি কতই না মারাত্মক ক্ষতিকর ছিল সুরায় সোয়ারা ছাব্বিশ নম্বর সুরার একশো সত্তর থেকে একশো চুয়াত্তর নম্বর পর্যন্ত আয়াত বাইরা আমার আল্লাহ সুবাহ অপরায়াতে বলেছেন সকাল বেলা তাদেরকে একটা বিকট আওয়াজ স্পর্শ করলো আমি উপরকে নিচ করে দিলাম উল্টে দিলাম এবং তাদের উপর বৃষ্টি বর্ষণ করলাম পোড়া মাটির পাথরের বৃষ্টি নিশ্চয় এতে পর্যবেক্ষণকারীদের জন্য রয়েছে নিদর্শন সুরা হুজরাত পনেরো নম্বর সুরার পঁয়ষট্টি থেকে শুরু করে পঁচাত্তর নম্বর আয়াত পর্যন্ত এমনি ভাবে লুত আলাই ইসলামের জাতি আর এক জাতি যারা অধ্যত্ত প্রদর্শন করেছিল আল্লাহর বিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল আল্লাহর নবী নুহ সালাম আল্লাহর এবাদত করতে আহ্বান করলেন মূর্তি বুঝা ছাড়তে বললেন তখন নুহের জাতি বলল আমাদের অমুক বুজুর্গ কি হবে কোরআন বলছে অকালু লা তাদারুন্না ওয়াদ্দাউ ওয়ালা আলিহাতাকুম ওয়ালা তাদারুন্না ওয়াদ্দাউ ওয়ালা সুআউ ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা তো খবরদার তোমরা তোমাদের দেবদেবী আর মূর্তিদেরকে বর্জন করবে না তোমরা বর্জন করবে না ওয়াদকে সুয়াকে ইয়াগুসকে ইয়াউককে নাসরকে পাঁচটা বড় বড় মূর্তি ছিল এই মূর্তিগুলো কারা ছিল বুখারিতে পরিষ্কার বলা আছে লুত আলাইহিসালামের জাতির মধ্যে এগুলো ছিল বড় বড় আল্লাহওয়ালা লোক মরার পরে শয়তান তাদের কাছে আসলো বলল দেখো তোমরা তবা করো আল্লাহওয়ালা লোকগুলো মরে গেছে তবা না করলে তোমরা ধ্বংস হয়ে যাবে তবে একটা কাজ করো ওনারা যেই জায়গায় বসে তোমাদেরকে বয়ান করতেন ওইখানে ওদের মূর্তিগুলো বানিয়ে নাও তাহলে তোমাদের মনে তাসির বেশি হবে ওই যে পীরের মরিদরা বলে তাসির বেশি হয় কারণ এটাই শয়তান তাদের জন্য জাইয়ান আলহমু শয়তান ও আমা আলহম শয়তান তাদেরকে এমনভাবে সাজিয়ে গুছিয়ে দেয় যে তাদের মনে এতে প্রভাবটা বেশি পড়ে শয়তান শিখিয়ে দিল তোমরা মূর্তি পূজা করবে না মূর্তি পূজা হারাম ওনাদের মূর্তি তৈরি করে ওনরা যে জায়গায় বসেছেন সেই জায়গায় বসে ওনাদের কথাগুলো প্রচার করো আর মনে মনে ধ্যান করো এই কথাগুলো যেন ওনাদের মুখ নিঃসৃত ওনাদের মুখ থেকে বের হচ্ছে এইভাবে শয়তান এদেরকে দিয়ে মূর্তি তৈরি করালো এই প্রজন্ম মূর্তি পূজা করে নাই এরপরে প্রজন্মের পর প্রজন্ম আসতে লাগলো আস্তে আস্তে মূর্তি পূজা শুরু হয়ে গেল আল্লাহ সুবাহ বলছেন যখন নুহ আলাইহিস সালাম তার জাতিকে বুঝালেন তার জাতি মজাক করতে লাগলো আল্লাহর কাছে দোয়া করলেন হজরতে লুত আলাইসালাম বললেন হে আমার রব জমিনের উপরে কাফেরদের এমন কোন ব্যক্তি রাখবেন না যে ঘর বানাতে পারে অর্থাৎ ওদের জন্য বংশ বলতে কিছু না থাকে ইন্নাকা হুম কেননা তুমি যদি ওদেরকে কাউকে ছেড়ে দাও ইদুল্লু এবাদাকা তারা তোমার বান্দাদেরকে গোমরা করবে পথভ্রষ্ট করবে ইল্লা আর ওদের নতুন প্রজন্ম যারা আসবে তারা ওই ফাসেক ফাজের এবং কাফেররাই জন্মগ্রহণ করবে ওদের কাউকে তুমি ছেড়ে দিও না এরকম কঠিন দোয়া করলেন আল্লাহ তারা বললেন হ্যাঁ তোমার দোয়াও কবুল করেছি সুরায় নুহ একাত্তর নাম্বার সুরা তেইশ থেকে আঠাশ নাম্বার হাত পড়বেন বিস্তারিত জানবেন আল্লাহ রাব্বুল আলমিন নুহা আলাইসালামকে হুকুম করলেন নৌকা তৈরি করো নুয়া আলাইসালাম যখন নৌকা তৈরি করতে লাগলেন ওয়াসনাউল ফুলকা জাহাজ তৈরি করতে লাগলেন অকুল্লামা মার্রা আলাইহি মালাউমিন কৌমিহি সাখিরু মিনহু যখনই তার জাতির কেউ সেখান দিয়ে যেত তারা মজাক করত উপহাস করত নূহ আলাইসালাম বলতেন قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون আজকে যদি তোমরা আমাদের নিয়ে মজাক করে উপহাস করছো কিন্তু সেদিন বেশি দূরে নয় যে আমরাও তোমাদের নিয়ে মস্কারি করব মজাক করব খুব অচিরি দেখতে পারবে কাদের উপর আল্লাহর আজাব চলে আসে যাই হোক নুহ সালামকে আল্লাহ হুকুম দিলেন চলো নৌকায় উঠো অকাল আরে কাবু ফিহা বিসমিল্লাহ মাজরেহা অমর সাহা ইন্না রব্বি লাগাফুর রহিম ওঠো আল্লাহর নামে এই নৌকা চলবে আল্লাহর নামে থামবে নিশ্চয় আমার রব দয়ালু বাং ক্ষমাশীল ওয়াহিয়া তাজরি বিহিম তার পরিবার এবং তার সঙ্গে যারা মুমিন ছিল এবং বিভিন্ন প্রাণীর থেকে এক এক জোড়া করে নেওয়া হয়েছিল এইগুলো নিয়ে চলতে লাগলেন নুহ আলাইহিসালাম দেখলেন তার ছেলে পানিতে ডুবে যাচ্ছে ডাক দিন আল্লাহকে অনাদা নূহ নেবনাহু ওয়াকানাফি মাজিলিন নুহা আলাইহিসসালামের পুত্র পাশেই ছিল ডাক দিলেন ইয়া বুনাই ইয়ারকাম মানা ওহে আমাদের পুত্র তুমি আমাদের সঙ্গে জাহাজে চলে আসো ফেলে ওলা তাকুম মাল কাফিরিন কাফেরদের সঙ্গে থেকো না ছেলে ছিল নাস্তিক এবং বর্তমান বোলোগার মার্কা ছেলে বলল কালা সাবিলা জাবালিয়া অসিমুন মিনাল মা এই নাস্তিকদের এই বলোগাররা যখন আল্লাহর গজব দেখে তখনও ফিরে আসে না এটাই নতুন কথা নয় নু আলাই ইসলামের মতো মহান নবী তার পুত্র কি বলছে শুনুন সাবিলা জাবাল আমি নিজে আছি অনেক লম্বা মানুষ আর ওই যে লম্বা পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের চূড়ায় গিয়ে উঠবো মিনাল মা এটা আমাকে পানির থেকে রক্ষা করবে নুহ বললেন লাসিম আমরিল্লাহ রহিম জেনে রাখো আজকে আল্লাহর এই নির্দেশ থেকে কাউকে বাঁচানো যাবে না ইল্লামান রহিম তবে আল্লাহ যদি কারো উপরে দয়া করেন সেটা ভিন্ন আল্লাহর দয়া ছাড়া আজকের এই পানির বিপদ থেকে কেউ বাঁচতে পারবে না ওয়াহাল আমিনাল যখনই এই কথোপকথন হচ্ছিল হঠাৎ করে পানির তুফানে সে তার ছেলেকে ডুবিয়ে দিল নুহ আলাইসালাম ডাক দিলেন ওয়া নাদা আল্লাহকে ডাকলেন فقال رب إن ابني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين আল্লাহ তুমি তো বলেছিলে আমাকে আমার পরিবার সহ জাহাজে উঠার জন্য ওই যে ডুবে যাচ্ছ তো আমার পুত্র আমার পরিবারের সদস্য তুমি তো রহমান তুমি রহিম তুমি তো ওয়াদা ভঙ্গ করো না তোমার ওয়াদা সত্য আমার পরিবারের সদস্যটাকে বাঁচিয়ে দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া নূহ হে নু আমি তোমার যে পরিবার বলতে বলেছি পরিবারকে জাহাজে তুলতে বলেছি সেই পরিবার বলতে রক্তের সম্পর্ক বোঝানো হয় নাই ইন্নাহু লাইসামিনাহালিকা ওই যে ডুবে যাচ্ছে ওটা তোমার পরিবার নয় এই পরিবারকে তুলতে বলা হয় নাই তোমার পরিবার মমিন পরিবার তোমার পরিবার ইমানদার তোমার পরিবার নাস্তিক মুরতাদ কোন মমিনদের পরিবার হতে পারে না সুতরাং আয়াত পরিষ্কার আজকে যেই সমস্ত মুরব্বীরা শুক্রবারে গিয়ে শুক্রবারে সুক্ষা একেবারে সামনে বসেন জুমার সালাত আদায় করছেন পাঁচত্ব নামাজ জামাতের সঙ্গে আদায় করছেন হাতে তসবি নিয়ে টিপাটিপিও করছেন মক্কা মদিনায় গিয়ে হজ করছেন আর সকালবেলা হলে সন্তানটাকে নাস্তিকদের স্কুলে গিয়ে ভর্তি করাচ্ছেন জোসেফ নটর ডেম অমুক তমুক কলেজে ভর্তি করাচ্ছেন জেনে রাখুন কোন মমিন ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়ালাদের সঙ্গে বন্ধুত্ব না করবে আর নাস্তিক মুরতাদ কাফেরদের সঙ্গে শত্রুতা পোষণ না করবে আল্লাহ ওয়ালা ওয়াল বারা আমিনাদ্দিন মমেনদের সঙ্গে বন্ধুত্ব আর কাফেরদের সঙ্গে শত্রুতা নাস্তিক মোরতাদদের সঙ্গে কোন মমিনদের সম্পর্ক থাকতে পারে না হোক না সে সন্তান সুতরাং পরিষ্কার বিষয় আমাদের দেশে যৌথ ফ্যামিলি আছে যেই ফ্যামিলিতে বাপ সালাত আদায় করছে ছেলে মেয়ে সালাত আদায় করছে না বাপ আল্লাহর হুকুম মানে ছেলে নাস্তিক হয়ে গেছে কোন বাবার জন্য বৈধ হবে না এই নাস্তিক সন্তানদের সঙ্গে সম্পর্ক রাখা পক্ষান্তরে যুবকদেরকে বলছি যদি কারো পিতা মাতা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে থাকে তোমরা আল্লাহর দিন বুঝতে পেরেছ আল্লাহর হুকুম মানো আর তোমার পিতা মাতা আল্লাহর হুকুম মানে না এক্ষেত্রে পিতা মাতার হুকুম মানা যাবে না কোরআন পরিষ্কার বলছে ওয়াইন জাহাদাকা আলা আন্তুশরিকা বি মা লাইসা কাবি এল যদি তোমার পিতা মাতা তোমাকে জোর করে কোন সিরেক বিদাত আর কোন অন্যায় কাজ করতে বলে কোরআন বলছে খবরদার এক্ষেত্রে তাদের আনুগত্য করা যাবে না আল্লাহর হুকুম অমান্য করে আল্লাহর হুকুমের বিরুদ্ধে আল্লাহর অবাধ্য হয়ে দুনিয়ার কোন মখলুকের হুকুম মানা যাবে না মা বাবার হুকুম মানা যাবে না পীরের হুকুম মানা যাবে না অবশ্য পীরেরা বললে মানা মানা যাবে না কি পীরদের বইতে লেখা আছে কামেল পীর যদি হুকুম করে তাহলে নাপাক যায় নামাজে যদি শরাব বিছাইয়া তারপর কি না নামাজে যায় নামাজ যদি শরাবে রঙিন করে নামাজ পড়তে কি হয় বলে তাহলে তাই করো কামেল পীর যদি প্রকাশ্য শরীয়তের বিরুদ্ধে হুকুম করে তাই মানতে হবে ভাইরা আমার খবরদার আকিরার বিষয় আল্লাহর হুকুমের বিরুদ্ধে আল্লাহর নবীর আনুগত্যের বিরুদ্ধে দুনিয়ার কোন ব্যক্তির হুকুম মানা যাবে না হোক না সে পিতা মাতা হোক না সে পীর হোক না সে উস্তাদ দুনিয়ার কোন ব্যক্তির হুকুম মানা যাবে না আল্লাহর হুকুমের বিরুদ্ধে তবে পিতা মাতার সঙ্গে বলা হয়েছে অসাহিব হুমা দুনিয়া মাহরুফা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে বলা হয়েছে খারাপ ব্যবহার করা যাবে না যদি তারা জোর করে বাধ্য করে এব্রাহিম আলাই সুন্না আছে সালামান সালাম দিয়ে বিদায় নেওয়া তার থেকে আল্লাহর জন্য প্রয়োজনে সম্পর্ক ছিন্ন করতে হবে আমরা সম্পর্ক কার সাথে আল্লাহ আমাদের বন্ধু আল্লাহ আমাদের মাওলা আল্লাহ তাদেরকে ভালোবাসতে বলেছেন তাদের সঙ্গে ভালোবাসা থাকবে আল্লাহ তাদেরকে ঘৃণা করতে বলেছেন তাদেরকে ঘৃণা করতে হবে এছাড়া কোনো মানুষ মমিন হতে পারে না ভাইয়েরা আমার সহায় আলাই ইসলাম আরেকজন নবী একই কারবার ঘটেছিল সোহেব আলাই ইসলামের জাতির অপরাধ ছিল মাপে কম দেওয়া মানুষকে ঠকানো আল্লাহর আইন অমান্য করা পৃথিবীতে ফিতনা ফাসাদ ছড়ানো কোরআন বলছে ওয়াইলা মাদিয়ানা খাহম সোয়াইবা মাদিয়ান জাতির কাছে সোয়েব আলাহ সালামকে পাঠানো হলো فقال يا قال يا قوم اعبدوا الله ما لكم من اله غيره ولا تنقصوا المكيال والميزان ইন্নি খবরদার তোমরা মাপে কম দিও না পাল্লার মধ্যে হেরফের করো না আমি তোমাদেরকে সাবধান করছি কিন্তু এই লোকগুলো সয়েব আলাই ইসলামের কথা শুনল না কোরআনের বিস্তারিত আলোচনা সুরায় হুদ এগারো নম্বর সুরার চুরাশি থেকে নিয়ে পঁচানব্বই নম্বর আয়াত পর্যন্ত আছে এছাড়া কোরআনে আরাকাতে বলা হয়েছে হুদ আলাই হজরতে সোহেব আলাইসাল্লাম বললেন আউফুল কাইলা ওয়ালা তাকুন মিনাল মুখসিরিন খবরদার মাপে কম দিও না ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম এবং সুন্দর সঠিক দাড়ি পাল্লা দিয়ে ওজন করো ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম খবরদার মানুষদেরকে মাপে কম দিও না এরকম ভাবে তিনি দাওয়াত দিলেন এই জাতি সোহেব কথা শুনল না আল্লাহ সুবহানাহু বলছেন হাররান আল্লাহ তালা তাদের উপরে প্রচন্ড গরম নাজিল করলেন ইলতাহাবা মিনহুল আকাশ একেবারে আবহাওয়া সম্পূর্ণ গরম হয়ে গেল ওয়াকাদা এরা সবাই গরম থেকে বাঁচার জন্য ঘরে প্রবেশ করলো অলকুহুফ পাহাড়ের গড় থেকে ঢুকলো অসারাদ্বীপ বিভিন্ন উপত্যকা আশ্রয় নিল তাহাতাল আর্দে জমিনের ভিতরে গর্ত করে তারা ব্যাংকার খনন করলো আল্লাহ বলছেন ফালাম তুগনি আনহুম সেই আ এদের কোন কৌশল কাজে লাগে নাই সুম্মা ইনতাফাত ফি সামাইন বিলাদহুম সাহাবাতুন হঠাৎ করে আকাশে মেঘমালা দেখা দিল ফাজাহাবা ইলাইহা বাদুহুম সবাই চিন্তা করলো এই তো বৃষ্টি আসবে আমাদের গরমে ঠান্ডা হয়ে যাব বৃষ্টিতে গোসল করব আনন্দে মেতে উঠল আল্লাহ তারা পরিষ্কার জানিয়ে দিচ্ছেন এইটা কোনো আরামদায়ক বিষয় ছিল না ওয়া তারা প্রথম দিকে ঠান্ডা বাতাস পেল সবাইকে ডাক দিল আসো আসো এই তো ঠান্ডা বাতাস এসে গেছে সবাই চলে আসলো ফালাম্মা এজ তামাউ তাহা তাহা যখন সবাই এসে ম্যাগের তলে আশ্রয় নিল কুল্লুহুম ইনকালাবাত নারান হঠাৎ করে সে ম্যাগ আগুন হয়ে গেল ফাহারাকাতুহুম সবগুলোকে পুড়িয়ে ফেললো ও রজাফাত বিহিমিন তাহতিহীন এবং নিচের থেকে জমিন এমন ভূমিকম্প শুরু করলো ফাহালাকুয়ান আকারহিম সমস্ত জনপদকে আল্লাহ সুবহানাহু আল্লাহ উল্টিতে ধ্বংস করে দিলেন কোরআন বলছে সুরায় আহকাফ ছেচল্লিশ নম্বর সুরার চব্বিশ নম্বর আল্লাহ বলছেন ফালাম্মা রাউহু আরেদন যখন তারা এই মেঘমালাকে দেখতে পেল কি সুন্দর মেঘমালা একেবারে সুন্দর চৌরাও হয়ে আসতে শুরু করেছে পুরো আকাশকে বেষ্টন করে ফেলেছে মেঘ মুস্তাকবিল আউদিয়াতিহিম তাদের জনপদের দিকে আসছে সবাই খুশি এই তো সুন্দর মেঘমালা এসেছে আমাদের বৃষ্টি দিবে আল্লাহ তালা বলছেন বালহুয়া মাস্তা জাল তুমবিহি এটা তোমাদের বৃষ্টি নয় বরং তোমরা যেটার অপেক্ষায় ছিলে আল্লাহ সুবহান তোমাদেরকে সেই জিনিসটাই দেওয়ার জন্য ম্যাগের ব্যবস্থা করে দিয়েছেন আলিম সুরাহ কাপ ছেচল্লিশ নম্বর সুরার চব্বিশ নম্বর আয়াত এছাড়া এই বিস্তারিত আলোচনা আছে সহি মুসলিমের দুই হাজার একশো বাইশ নম্বর হাদিস সহি বুখারির চার হাজার আটশো আঠাশ নম্বর হাদিস সেখানেও পরিষ্কার বলা আছে যখন বাতাস শুরু হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে কোনো সময় ম্যাঘ দেখলে দোয়া করতেন আল্লাহ হুম্মা আলুকা খয়রাহা অখায়রা ফিহা অখায়রা মা সালতাবিহি এরকম দোয়া করতেন যাই হোক আয়সারা যেন বলতেন ইয়া রাসুল আল্লাহ আপনি কেন এরকম দোয়া করছেন তো বৃষ্টি ভালো জিনিস আল্লাহ রসুল সাল্লাম বলছেন শোনো এই বৃষ্টির মাধ্যমে আপ জাতিকে আল্লাহ তারা ধ্বংস করে দিয়েছিলেন ভাইয়েরা আমার এরকম বিস্তারিত আলোচনা আছে এগুলোর কোরআনের সুরায় আরাফ সাত নাম্বার সুরার অষ্টআশি নাম্বার থেকে শুরু করে পঁচানব্বই নাম্বার আয়াত পর্যন্ত বিস্তারিত আলোচনা আছে এমনিভাবে কওমে সামুদ আর একটা জাতি আল্লাহ সুবাহান এদেরকে ধ্বংস করে দিয়েছেন কমে আদ আর এক জাতি এদের ধ্বংস করেছেন এমনি ভাবে যুগে যুগে আল্লাহ সুবাহ বিভিন্ন গুনাহের কারণে বিভিন্ন শাস্তি দিয়েছেন এজন্য রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলছেন যখন কোন জাতি গুনাহে লিপ্ত হয় মা জহারাল গুলুলু ইয়াকুনু ফি হাদিল উম্মতে আও ক্বালা ফি উম্মতি খসফুন আও মসফুন আও কাজাফুন ফি আহলিল কাদর আমার উম্মতের মধ্যেও সেই পূর্বের জাতির মতো ভূমি ধস হবে মাসখুন মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে আও কাজফুন অথবা পাথর বৃষ্টি হবে ফি আহলিল কদর যারা আল্লাহর কদরকে তাকদীরকে যারা অস্বীকার করে তাদের মধ্যে এই আজাবগুলো চলে আসবে হাদিসটা আছে মুস্তাদুস সাহাবা এই কিতাবের সাত সতেরো নম্বর খণ্ডের আটাত্তর নম্বর পৃষ্ঠা তিরমিজির দুই হাজার একশো বাহান্ন নম্বর হাদিস মেশকাতের একশো ষোলো নম্বর হাদিস এছাড়া আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন মা জহারাল গুলুল ফি কওমিন কত্ত ইল্লা উলকিয়া ফি রব যখন কোন জাতির মধ্যে আর্থিক খেয়ানত আর্থিক অনিয়ম শুরু হয়ে যায় তখন তাদের অন্তরে আল্লাহ সুবাহ দুশ্মনদের প্রভাব ঢেলে দেন ওয়ালা কত্তু মাউত আর যখন কোন জাতির মধ্যে জেনা বেড়ে যায় আল্লাহ সুবাহ তাদেরকে ব্যাপক হারে মৃত্যু দান করেন সেই মৃত্যু হতে পারে ভূমিধস তার মাধ্যমে মৃত্যু হতে পারে কোনো দুর্যোগের মাধ্যমে মৃত্যু হতে পারে কোনো বিল্ডিং ধসিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ রসুল পরিষ্কার বলেছেন ওয়ালা ফাসা জেনাফি ফি কত্তু যখন কোনো জাতির মধ্যে জেনা ব্যবিচার বেড়ে যায় ইল্লা কাসুরা হিমুল মাউতু তাদের মধ্যে ব্যাপক মৃত্যু শুরু হয়ে যায় আপনারা জানেন প্রতিদিন পত্রিকা দেখা যায় এইখানে রাস্তায় গাড়ি এক্সিডেন্ট হয়েছে এইখানে রেল উল্টে গেছে এখানে বিল্ডিং পড়ে গেছে ওখানে আগুন লেগেছে এটা কিসের লক্ষণ আল্লাহর নবীর হাদিস পড়ুন যখন কোন জাতি ব্যাপক হারে সেনা ব্যবচারে লিপ্ত হয়ে যায় আল্লাহ সুবাহ তাদের মধ্যে ব্যাপক হারে মৃত্যু দিয়ে দেন ওলা নাকাসা কমুন মিকাল মিজিয়ানা আর যখন কোন জাতি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মাপে কম দেয় মানুষকে ঠকায় ইল্লা কুতি আনহুমুর রিস্ক তখন তাদের থেকে রিজিকের অবস্থা কমিয়ে দেন অভাব অনটন দেখা দেয় ওয়ালা হাকামা কমন বেগাইর হাককে আর যখন কোন জাতি অন্যায় বিচার করে ইল্লা ফাসা ফিহিমুদ্দম তখন তাদের মধ্যে খুনাখুনি বৃদ্ধি হয়ে যায় অন্যায় বিচার অবিচার যখন শুরু হয়ে যায় তখন আল্লাহ তারা সে জাতির মধ্যে খুনাখুনি বৃদ্ধি করে দেন ওয়ালা খতারা কমন বিলাহাত আর যখন কোন জাতি অঙ্গীকার ভঙ্গ করে ইল্লা সাল্লা তাল্লাহ আলাইহিম আদুব্বা তখন আল্লাহ তালা তাদের উপর শত্রুকে বিজয়ী করে দেন হাদিসটাতে মহাত্তার মহাত্তা ইমাম মালিক এর এক হাজার তিনশো পঁচিশ নম্বর হাদিস মেসকাতুল মাসাবি এর পাঁচ হাজার তিনশো সত্তর নম্বর হাদিস জামিউল উসুল ফিয়া হাদিস রসুল এটার নয় হাজার তিনশো বিরানব্বই নম্বর হাদিস আর আরেকটা আছে ইমাম সৈয়দির জামিন হাদিস সেখানে হাদিসটা আছে ভাইয়েরা আমার এখানে পরিষ্কার হয়ে গেল এমনি ভাবে আল্লাহ রসুল বলেছেন ইজাত্তুখেজাল খেজাল ফাইউ দুয়ালান বলে আমার তোমাকে নামান মানুষ যখন আমানতকে গণিমত মনে করে আমানতের খেয়ানত করে ও জাকাত মাগরামান জাকাতকে জরিমানা মনে করে অত উল্লিমালে বাইরের দিন আর মানুষ বিদ্যা অর্জন করে দিনের জন্য নয় দিন ছাড়া অন্য উদ্দেশ্যে বিদ্যা অর্জন করে ও আত আর রজুল এমরাতাহু এবং পুরুষেরা তার স্ত্রীর আনুগত্য করে ও আক্কা উম্মাহু এবং তার মায়ের সাথে অবাধ্য হয় ও আদেনা সদিক আর নিজের বন্ধুকে কাছে টানে ও আকসা আবাহু বাপকে দূরে সরিয়ে দেয় ও জাহা সারাতিল আসওয়াত ফিল মাসাজিদ আর যখন মসজিদে আওয়াজ কথাবার্তার আওয়াজ বেড়ে যায় ওয়াসাদ আল কবিরাতা ফাসিকুহুম এবং কোন গোত্রপতি হয় সে যে সবচেয়ে বড় ফাসেক কানা যাইম আল কমে আরজালুহুম আর কোন দলের নেতা হয় কোন জাতির নেতা হয় সে যে সবচেয়ে ঘৃণিত সবচেয়ে কমিনা ইতর অক্রেমার রজুলু মাখাফাতা শাররিহি এবং কোন ব্যক্তিকে তাজিম করা হয় সালাম দেওয়া হয় তার অনিষ্ট থেকে বাঁচার জন্য ওয়া ওয়াজাহারাতিল কাইনাত ওয়াল মা মাজিদ এবং যখন গান বাজনা বেড়ে যায় এবং নর্তকি বেড়ে যায় অসুরিবাতিল খমরু আর যখন মদ্যপান ব্যাপক হারে বেড়ে যায় ওয়ালানা আখরুহা আদুল উম্মত আব্বালাহা এবং এই উম্মতের পরবর্তী লোকেরা পূর্বের লোকদেরকে লানুত করে আল্লাহ রসুল সাল্লাম বলছেন ফালিয়ার তাকিবু এন্দাদা আলিকা তখন অপেক্ষা করো রিহান হামরা লাল বাতাস আগুন মিশ্রিত বাতাস ও জলজালাতান ভূমিকম্প ও খাস্তান ভূমি ধস অমাসখান চেহারা বিকৃতি অকালফান পাথর বৃষ্টি ওয়ায়াতিন তাতাবাউ এবং একের পর এক আল্লাহর নিদর্শন শুরু হয়ে যাবে কা নেজামি বালিন কুতিয়া সিলকুহু ওই মালার মতো যেই মালার সুতা ছিঁড়ে গেলে পরে একের পর এক দানা ঝরতে থাকে ঠিক তেমনি ভাবে একের পর এক বিপদ আসতে থাকবে হাদিস চাঁদ তিরমিজিতে হাসান গরিব হাদিস তিরমিজির চার হাজার পাঁচশো ছিচল্লিশ নম্বর হাদিস মিসকাদের পাঁচ হাজার চারশো তেষট্টি নম্বর হাদিস এবং আল জামের দুই হাজার দুইশো এগারো নম্বর হাদিস ভাইয়েরা আমার যুগে যুগে আল্লাহ সুবাহ এরকম আজাব গজব দিয়েছেন এবং মুমিনদেরকে বলেছেন অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে যখনই কোনো ফেরাউন যখনই কোনো নাস্তিক যখনই কোনো মোরতাদ যখনই কোনো ব্লগার আল্লাহর দিনের বিরুদ্ধে অবস্থান নেবে আল্লাহ তারা বলছেন তখন মুমিনদের একটা গুরুত্বর মোকাবেলা করতে হবে কোরআন বলছে সুরায় বাকারা দুই নাম্বার সুরার দুইশো পঁচান পঞ্চান পঞ্চাশ এবং এক নম্বর তারা বলছেন আল্লাহ তালা যদি কিছু লোকদের মাধ্যমে কিছু লোকদেরকে প্রতিহত না করতেন তাহলে লাফাসাদাতিল আরদু আল্লাহর জমিন ধ্বংস হয়ে যেত বোঝা গেল যখন বাংলার জমিনে একের পর এক আল্লাহর বিধান কিনে তামাশা করা শুরু হলো আল্লাহর প্রতি পূর্ণ আস্থা তুলে দেওয়া হলো সিলেবাসের মধ্যে আল্লাহর দিনকে পরিবর্তন করার চক্রান্ত করা হলো এরপরে একদল ব্লগার দিয়ে ইসলামের নবীকে গালিগালাজ করা শুরু হলো রাষ্ট্রীয়ভাবে তাদেরকে আশ্রয় দেওয়া শুরু হলো যখন বেশি বাড়াবাড়ি করছিল আল্লাহ সুহান তার নিয়ম অনুযায়ী তখন ফেরাউনদেরকে ধ্বংস করার জন্য মুসা নামক আহমদ ছবিকে ময়দানে নামিয়ে দিয়েছে ভাইয়েরা আমার হতে পারে মানুষ মাত্রই ভুল থাকতে পারে এই মুহূর্তে আমরা মনে করি যখন নাস্তিক মোর্তাদেরা নিজেদেরকে এই দেশের মালিক বলে দাবি করেছিল সেই মুহূর্তে আহমদ ছবির নেতৃত্বে এদেশের তাওহিদি জনতা দেখিয়ে দিচ্ছেন তোমরা দেশের কেউ না তোমরা মজা করতে পারে ইনশাল্লাহ সেই জন্য আমি পরিষ্কার বলছি আগামী পাঁচ তারিখে আপনারা যে যেখানে আছেন হেফাজতের যে কোনো কর্মসূচি যেখানে থাকবে সর্বাত্মক ভাবে সর্বপ্রস্তুতি মাঠে দেবে ইনশাআল্লাহ ভাইয়েরা আমার আল্লাহর নিয়ম এটা কিছু লোকদেরকে কিছু লোক দ্বারা পরিচিত করা হবে এখন নাস্তিক মোরতাদরা শক্তি নেমেছে মাঠে তাদের প্রতিহত করার জন্য কোরআনের সুরায় বাকারার দুইশো একান্ন নম্বর আয়াত অনুযায়ী আল্লাহ বলছেন যদি আল্লাহ তারা কিছু লোকদেরকে কিছু লোকদের দ্বারা প্রতিহত না করতেন প্রতিরোধ না করতেন তাহলে জমিনে ফেতনা ফাসাদ হয়ে যেত জমিন ধ্বংস হয়ে যেত ওরা সব মালিকানা দাবি করে বসত এমনি ভাবে আল্লাহ তালা সুরায় হজ বাইশ নম্বর সুরার চল্লিশ নম্বর দাবা বলছেন একই কথা আল্লাহ যদি কতক লোকের মাধ্যমে কতক লোকদেরকে প্রতিহত না করতেন প্রতিরোধ না করতেন তাহলে লাহুদ্দিমাত তাহলে খ্রিস্টানদের এবাদতখানা গির্জা এহুদিদের এবাদতখানা মসজিদ সব কিছু ধ্বংস হয়ে যেত সব কিছু নষ্ট হয়ে যেত বিনষ্ট ধ্বংস হয়ে যেত আল্লাহ তালা বলছেন যারা আল্লাহর দিনকে সাহায্য করবে আল্লাহকে সাহায্য করবে আল্লাহ তালা অবশ্যই তাদের সাহায্য করবেন সুতরাং কোনো ভয় নেই আল্লাহ তালা ওয়াদা করেছেন যারা আল্লাহকে সাহায্য করার জন্য ময়দানে নামবে তাদেরকে আল্লাহ সাহায্য করবেন সুরায় মোহাম্মদ আল্লাহ জানিয়ে দিয়েছেন ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم মুমিনদের মাওলা আছে মুমিনদের অভিভাবক আছে মুমিনদের মাওলা হচ্ছেন কে এরপর আল্লাহ বলছেন ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম খবরদার কাফেরদের কোনো মাওলা নাই ওদের কোনো অভিভাবক নাই নাস্তিক মোরতাদদের কোন মাওলা নাই মমিনদের আছে মাওলা আল্লাহ কাফেরদের কোন মাওলা নাই রাস্তাদের মাওলা নাই ওরা রাস্তায় পালাবার জায়গা খুঁজে পাবে ইনশাআল্লাহ মমিনদের মাওলা কে নাস্তিকদের মাওলা কে শয়তান ওদের কোনো শয়তানও থাকবে না আল্লাহ বলছেন লা মাওলা আল্লাহ ওদের কোনো মাওলা থাকবে না শয়তানও থাকবে না এটা পরিষ্কার আয়াত মমিনদের মাওলা হচ্ছেন কে আর কুফফারদের কোন মাওলা নাই শয়তানো নাই পরিষ্কার আয়াত আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম খবরদার কাফেরদের কোনো মাওলা নাই ওদের কোনো অভিভাবক নাই ওদের রক্ষাকারী কেউ নাই ওরা দুনিয়ার কোথাও পালাবার জায়গা খুঁজে পাবেন ইনশাআল্লাহ ভাইরা আমার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পরিষ্কার বলেছেন ইদা আমেলা কমন বিল মাসি যখন কোন জাতি প্রকাশ্যে গুণা করে অথচ একদল মানুষের তা প্রতিহত করার ক্ষমতা ছিল সুম্মা তাদের ক্ষমতা ছিল এটাকে প্রতিহত করার তা করে নাই আল্লাহ তালা তাদেরকে সহ আমভাবে আযাব দিয়ে ধ্বংস করে দিবেন কি বলা হচ্ছে মামিন কৌমিন যখন কোন জাতির মধ্যে কোন অন্যায় এবং গুণা শুরু হয়ে যায় আর ওই লোক এলাকার লোকদের ক্ষমতা আছে এটাকে প্রতিহত করার তা করল না সুম্মালা ইউগাইরু প্রতিহত ক্ষমতা থাকে সত্ত্বেও করল না আল্লাহ রসুল সাল্লাম বলছেন আল্লাহ আম আমভাবে সর্বসাধারণকে সহ আল্লাহর গজব দিয়ে শেষ করে দিবেন হাদিসটা আবু দাউদের চার হাজার তিনশো চল্লিশ নম্বর হাদিস বাইরা আমার সময় বেশি হয়ে গেছে আমি আর লম্বা করছি না অনেক গুরুত্বপূর্ণ কথা রয়ে গেছে আমাদের মনে রাখতে হবে ময়দান অবতীর্ণ হলে আর পালানো যাবে না قرآن سے قاتل الدین لائیو منور ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদিনুনা দীনাল হাক্কে মিনাল্লাযিনা উতুল কিতাব হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন তোমরা যুদ্ধ করো ওই সমস্ত লোকদের বিরুদ্ধে যারা আল্লাহর প্রতি মান রাখে না পরকালে বিশ্বাস করে না ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু আর আল্লাহ এবং আল্লাহর রাসূল যা হারাম করেছেন তা হারাম মানে না তোমরা এদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা দিনে হককে দিনে হক মনে করে না তোমরা এদের বিরুদ্ধে যুদ্ধ করো হুকুম দিয়েছেন কে সুরায় তবা নয় নাম্বার সুরার উনত্রিশ নম্বর আয়াত জেনে রাখবেন যুদ্ধের ময়দান অবতীর্ণ হলে পালানো জায়েজ নেই কোরআনের সুরান ফলের আট নাম্বার সুরার পঁয়তাল্লিশ নম্বর আল্লাহ বলছেন যখন তোমরা কোন দলের মুখোমুখি হও ফসবুতু খবরদার অটল থাকো অবিচল থাকো পালাইও না দৌড় দিও না অজকুরুল্লাহ আর বেশি বেশি আল্লাহর জিকির করো লাআল্লাকুম হন তাহলে তোমরা সফল হয়ে যাবে হুকুম দিয়েছেন কে আট নাম্বার সুর ফল পঁয়তাল্লিশ নম্বর আয়াত এরপরে আল্লাহ তালা কাছে বলছেন আমানু কাফারু যাহাফান হে মমিনগণ যখন তোমরা কোন শত্রু সৈন্যদের বিশাল সৈন্যদের মোকাবেলা করার জন্য দাঁড়িয়ে যাবে ফালাতুয়াল্লুহুমুল আদবার খবরদার তাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করো না পালিয়ে যেও না জেনে রাখো ফিয়াতিন বা যে ব্যক্তি যুদ্ধের কৌশল পরিবর্তন করা ছাড়া বা পালানোর উদ্দেশ্য নয় শক্তি অর্জন করার জন্য সে একটু পিছনে গেছে তাহলে ভিন্ন কথা কিন্তু যদি এছাড়া পালানোর জন্য কেউ যুদ্ধের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করে আল্লাহ তারা বলছেন ফাকাত বাবে গদাবিল্লাহ সে আল্লাহর গজব নিয়ে ফিরে আসলো মামা ওয়াহু জাহান্নাম এবং তার ঠিকানা জাহান্নাম অবে এসাল মাসির কত খারাপ জায়গা সেটা সুরা আনফাল আট নাম্বার সুরা ষোলো এবং পনেরো এবং ষোলো নাম্বার আয়াত মমিনরা কোনো জনশক্তিকে ভয় পায় না অস্ত্র দেখলে ভয় পায় না আপনারা জানেন মাতকার কাফেররা আল্লাহর নবীকে এবং সাহাবাহিকেরামদের ভয় দেখালো খবরদার বদরে সানি দ্বিতীয় বদর সেখানে একটা অঙ্গীকার ছিল যুদ্ধ হবে আল্লাহর নবী প্রস্তুতি নিলেন কাফেররা ভয় দেখালো ওখানে গেলে শেষ হয়ে যাইবা বিশাল সৈন্য সমাবেশ করেছে মদিনায় এই খবর পৌঁছিয়েছিল মূলত ভয় দেখাবার জন্য সাহাবাইকে ভয় পেয়েছিলেন সুর আল ইমরান তিন নম্বর সুর আর একশো তিয়াত্তর নম্বর আল্লাহ বলছেন আল্লাহ যখন সাহাবায়ক রামদের জানানো হলো বলা হলো খবরদার তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিশাল সৈন্য সমাবেশ করা হয়েছে খবরদার ভয় করো ওখানে যেও না সব মরে যাইবা আল্লাহ তারা বলছেন সাহাবাহাম ভয় পায় নাই মমিন্দ্রা ভয় পায় নাই ফাসাদাহুম ইমানা তাদের ইমান আরো বৃদ্ধি পেল অকালু এবং তারা বলল হাসবুন আল্লাহ আমাদের জন্য আল্লাহ যথেষ্ট বা আল্লাহ উত্তম কার্য সম্পাদনকারী মমিনদের জন্য কে যথেষ্ট কোরআন পরিষ্কার বলতে সাহাবারা বলেন ফাসাদ আহমি ইমানা তাদের ইমানই শক্তি আরো বৃদ্ধি হলো এবং তারা বলল হাসবুল আল্লাহ নেমাল আমাদের জন্য আল্লাহ যথেষ্ট আমাদের জন্য যথেষ্ট কে ভাইয়েরা আমার জেনে রাখবেন আল্লাহর আল্লাহ তারা ওই সমস্ত লোকদের ভালোবাসেন যারা যুদ্ধের ময়দানে গিয়ে সীসা গলানো প্রাচীর মতো যুদ্ধ করে কোরআন বলছে সুরায় সফের চার নম্বর আয়াতে إن الله يحب الذين يقاتلون في سبيله صفا কান্নাহুম বুনিয়ানুম মারসুস নিশ্চয় আল্লাহ তারা ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে যেন তারা সীসা গলানো প্রাচীর সীসা গলানো প্রাচীর বলা হয়েছে ইটের প্রাচীর নয় কারণটা কি ইটের প্রাচীর এক দিকটা ভাঙলে আর এক দিক দাঁড়িয়ে থাকতে পারে কিন্তু সীসা গলা প্রাচীর পড়লে পুরোটা পড়বে নতুবা পুরাটা দাঁড়িয়ে থাকবে আল্লাহ সুবহান সুরায় সফের চার নম্বর আজ জানিয়ে দিলেন নিশ্চয় আল্লাহ তারা ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করে কাতারবন্দি হয়ে কান্নাহুম বুনিয়ান মারসুস যেন তারা সীসা গড়ানো প্রাচীর তার মানে কোন একটা লোক পালাবে না একটা লোক ভেঙে পারবে না একজন আহত হলে বাকিরা সামনে পারবে কেউ পালাতে পারবে না এই রকম যারা যুদ্ধের ময়দান অবতীর্ণ আল্লাহ তাদেরকে ভালোবাসেন আমার এই বক্তব্য যাদের কানে যাবে পুরা দুনিয়ার মুসলিম যুবকদেরকে জানাচ্ছি তোমরা যে যেখানে আছো বাতিলের মোকাবেলায় পাঁচ তারিখ সহ আরো যদি কোনোদিন নামতে হয় সীসা গলানো প্রাচীরের মতো নিজেদের সমস্ত মতবিরোধ মতানক্য দলানক্য সবগুলো ভুলে গিয়ে সব মমিন ভাই ভাই হয়ে সীসা গলা প্রাচীরের মতো ময়দানে নামতে হবে ইনশাআল্লাহ যদি নামতে পারো দুনিয়ার কোনো শক্তি নেই মমিনদেরকে পরাজিত করতে পারে এরপরে শোনো খালি হাতে নামলে চলবে না আল্লাহ তারা তাও বলে দিয়েছেন সুরায় নেশা চার নাম্বার সুরার একশো দুই নম্বর আয়াত আল্লাহ বলছেন খবরদার তোমাদের সতর্কতা অবলম্বন এবং অস্ত্র ধারণ করো কাফারু কাফেররা কামনা করে কাফেররা চায় যে তোমরা তোমাদের এবং আসবাবপত্র থেকে যেন অমনোযোগী হও সব বাদ দিয়ে গাঠি নিয়ে চলো ওই গাঠিতে খাবার থাকবে পাতিল থাকবে অস্ত্র যেন না থাকে এটা চাই কারা কোরআন পরিষ্কার বলছে কাফেররা চায় কাফেররা কামনা করে লাউ তাগফুলুন আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম যেন তোমরা তোমাদের অস্ত্র ভুলে যাও মুসলিমরা যাতে করে অস্ত্র চালানো ভুলে যায় অস্ত্রের পরিবর্তে গাঠি নিয়ে চলে অস্ত্রের পরিবর্তে যেন তারা হাড়ি নিয়ে চলে এইটা কুফাররা চায় আল্লাহ বলছেন খবরদার তাহলে করবে কি ওরা আলাইকুম মাইলাতান ওয়াহিদা তাহলে তোমাদের ওরা একসাথে ঝাঁপিয়ে একবারে হত্যা করে ফেলবে এইটা যেন করতে না পারে সেজন্য তোমরা অস্ত্র ভুলে যাও না তোমাদের সঙ্গে অস্ত্র রাখো কে হুকুম দিয়েছেন সুরায় নেশা চার নাম্বার সুরার একশো দুই নাম্বার আয়াত এরপরে আল্লাহ সুরায় নেশার আরো এক আয়াতে বলেছেন ইয়া জামিয়া হে তোমরা একা হও দলবদ্ধ হও খবরদার তোমরা বের হয়ে যাও ভাইরা আমার এরপরে জেনে রাখুন মমিনদেরকে অস্ত্র প্রশিক্ষণ নিতে হবে কোরআন বলছে وَأَعِدُّوا لَهُم الْخَيْلِ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّهُمْ আল্লাহ তালা বলছেন তোমরা তোমাদের শত্রুদের মোকাবেলা করার জন্য কাফের মুশরিক নাস্তিক মুরতাদ নবীর দুশ্মন বলগার এবং তাদের আশ্রয়দাতা যে হোক না কেন ওয়াইদু লাহুম তোমরা তাদের বিরুদ্ধে প্রস্তুতি গ্রহণ করো মাস্তাতাতুম মিন তোমাদের যেই পরিমাণ শক্তি আছে সামর্থ্য আছে মির খাইলে ঘোড়া প্রস্তুত রাখো তোরে হেবু নাবিহি আদুব্বাল্লাহ আদুব্বাকুম যার মাধ্যমে তোমরা তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রুদেরকে বিটি প্রদর্শন করবে তারা সৃষ্টি করে দাও ওদের কলিজার মধ্যে ভয় ঢুকিয়ে দাও কে বলেছেন কোথায় বলেছেন সুরান ফাল আট নাম্বার সুর আর ষাট নাম্বার আয়াত এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ নবী সাল্লাম বলেছেন এইখানে পুয়াত অর্জন করতে বলা হয়েছে بیرسا بولے نقشے کورک আর আরেকজন বলবে কি জিকিরের কুয়াত আর একজন বলবে বক্তৃতার কুয়াত আল্লাহ নবী সাল্লাম বলেছেন আলা ইন্নাল কুয়াত আর রমি আলা ইন্নাল কুয়াত আর রমি আলা ইন্নাল কুয়াত আর রমি আল্লাহর নবী মেম্বারে দাঁড়িয়ে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে এই আয়াতের ব্যাখ্যা করেছেন জেনে রাখো এই কুয়াত এবং শক্তি হচ্ছে নিক্ষেপ করা শিখো নিক্ষেপ করা শিখো নিক্ষেপ করা শিখো কারবার বলেছেন কি নিক্ষেপ তা বলেন নাই বলতে পারতেন ওই সময় ছিল তীর নিক্ষেপ করা বর্ষা নিক্ষেপ করা পাথর ছুঁড়ে মারা তা বলেন নাই বরং নিক্ষেপ করা বলেছেন কারণ আল্লাহর নবী ওই যুগের জন্য শুধু নবী নয় তিনি কামত পর্যন্তের জন্য নবী এই যুগে বোমা নিক্ষেপ করা এই যুগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা আরো কত নিক্ষেপ আসবে সেজন্য আল্লাহর নবী আমভাবে বলে দিয়েছেন আলা ইন্নাল কুয়াতার রমি আলা ইন্নাল কুয়াতার রমি আলা ইন্নাল কুয়াতার রমি নিক্ষেপ করা শিখো নিক্ষেপ করা শিখো নিক্ষেপ করা শিখো সুতরাং বোঝা গেল এই হাদিসটা আছে শুন হাদিসটা আছে সহি মুসলিমের পাঁচ হাজার পঞ্চান্ন নম্বর হাদিস তিরমিজির তিন হাজার তিরাশি নম্বর হাদিস আবু দাউদের দুই হাজার পাঁচশো ষোলো নম্বর হাদিস মোস্তাদে আহমদের সতেরো হাজার চারশো বত্রিশ নম্বর হাদিস মেসকাতের তিন হাজার আটশো একষট্টি নম্বর হাদিস এরপরে আল্লাহ তালা বলছেন অনেকে আছে ঘরে বসে বসে বলে আমরা সুযোগ পেলে বের হব আল্লাহ তারা বলছেন ওয়ালাউ আরাদুল খুরুজা যদি সত্যিকার অর্থে তারা বের হতে চায় যদি সত্যিকার অর্থে তাদের বের হওয়ার ইচ্ছা থাকতো আল্লাহ বলছেন লাহু উদ্দা তাহলে অবশ্যই অবশ্যই তারা এই জন্য প্রস্তুতি গ্রহণ করত অবশ্যই কি করত প্রস্তুতি গ্রহণ করত ভাইরা আমার আমাদেরকেও সেই প্রস্তুতি গ্রহণ করতে হবে আল্লাহ সুবহান আমাদের সকলকে বুঝার এবং আমল করার তফিক দান করে আমেন একটি কথা বলছি হজের মৌসুম আপনারা জানেন হজের জন্য অনেকেই আমাদের সাথে যোগাযোগ করছেন আমাদের আমি প্রতি বছর গ্রুপ নিয়ে যাই এবারে এখন ঘোষণা করেছিলাম না বিভিন্ন ঝামেলার কারণে তো আল্লাহ তারা যা করে তাই করবেন ইনশাল্লাহ আমাদের হজের কাফেলা তৈরি থাকবে যারা আমার নেতৃত্বে হজ করতে যেতে চান আমি যেতে না পারলেও ইনশাল্লাহ একটা ভালো ট্রাভেলস থেকে আমরা সে ব্যবস্থা করে দিব যাতে আমাদের ভাইয়েরা একত্রে যেতে পারে সেজন্য যারা আমাদের ভাইয়েরা যে যেখানে আছেন হজ করতে যেতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করলে ইনশাল্লাহ একত্রে একটা ব্যবস্থা করা যাবে আমাকে যে আল্লাহ তালা সুযোগ দেন যাওয়ার ইচ্ছা আছে আর যদি কোনো কারণে বাধাগ্রস্ত হই ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে ভাইরা থাকবেন সুষ্ঠুভাবে হজ করার জন্য সে ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ আর আমাদের আইআইআর যেটা বলা হয়েছে ইসলামিক ইনস্টিটিউট ইসলামিক যে আমরা যেটা করেছি এটার পক্ষ থেকে ভর্তি চলছে এবং ইনশাআল্লাহ আমাদের সামনে যে পঁচিশ তারিখে একটা ছুটি আছে এটা তাদের উপর নির্ভর করবে অর্থাৎ সবে বরাত পালন করে পরের দিন যে সবাই ঘুমায় আমরা ওই দিনটাকে আমাদের একটা ক্লাসের জন্য বরাদ্দ করেছি আমরা একটা ডিপ্লোমা কোর্স করার জন্য চিন্তা ভাবনা করছি তার প্রথম ক্লাসটা হবে ওই ছুটির দিনে পঁচিশ হোক বা ছাব্বিশ হোক যেদিন হবে ছুটির দিনে হবে ইনশাল্লাহ ওদিন ক্লাসটা ফ্রি হবে না আপনারা লিফলেট পেয়ে যাবেন নামাজের পরে লিফলেট আছে নিয়ে যাবেন ছয়শো টাকা ওখানে দিতে হবে কোর্স ফি এরকম প্রত্যেকটার জন্য কোর্স ফি থাকবে আমরা সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ এরপরে একটা বুকলেট দেওয়া হবে আমাদের প্রথম যে কোর্স যেহেতু রমজান সামনে ফের সিয়ামের উপর আলোচনা হবে আপনারা যারা ভর্তি হতে চান আগের থেকে ভর্তি হবেন আমরা পাঁচশো বেশি হয়তো নিতে পারবো না আল্লাহ সুবাহান আমাদের সকলকে বিষয়টা বুঝার এবং আমার কথা দান করে আমিন